Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা রাসুলহিল আমিন আম্মাবাদ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমরা ব্যবসা বাণিজ্যর পর্বে প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম ব্যবসা সংক্রান্ত যে শর্তগুলি এবং কোন কোন ব্যবসা জায়জ না এ নিয়ে আমাদের অধ্যায় শুরু হয়েছিল জাবির আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুমার যে হাদিস আমরা এটি আগের পর্বে পাঠ করেছিলাম পূর্ণ না করতে পেরে এ পর্বে আমরা পূর্ণ করার ওয়াদাও করেছিলাম আসুন তাহলে দার্সে হাদিসের এই যে অংশটুকু আমরা পূরণ করার চেষ্টা করি জাবরুল আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী আলিসালাম থেকে মক্কা বিজয়ের বছরে অর্থাৎ অষ্টম হিজড়িতে তিনি শুনেছেন আবি মাক্কা আল্লাহ নবী মক্কাই অবস্থান অবস্থায় তিনি বলেছেন ইন্নআল্লাহ রাসুল হাররামা বাই আল খামরি ওয়াল মাইত ওয়াল খিনজির ওয়াল আসনাম আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসুল হাররামা হারাম করে দিয়েছেন এখানে হাররামা এক বচন হাররামা দুই বচন ব্যবহার হয় নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি হালাল ও হারাম করার অধিকার একমাত্র তার আর তার ওই হালাল ও হারামটাকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের পর্যন্ত প্রকাশ করে দেওয়া তা বয়ান করে দেওয়া জানিয়ে দেওয়া হলো দায়িত্ব প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাই এখানে হারাম মানে আল্লাহ হারাম করেছেন কারণ রাসুলের হারাম যেটা সেটা আল্লাহরই হারাম তিনি নিজের পক্ষ থেকে কিছু তার করার কোনো অধিকার ছিল না শরীয়তের বিষয়ে হারাম করে দিয়েছেন বাই আল খামরি খামারকে বিক্রি করা কিনা বেচা খামার বলা হয় যা দ্বারা মানুষের বিবেক বিকৃতি ঘটে মদ পান করলে মানুষের বিবেক আর সুস্থ থাকে না তাই মদ পান করে বউকে মাডাকে মারে বউডাকে নাউজবিল্লা এমনও দেখা গেছে যে যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গেও অনেক সময় অন্যায় কাজ করে ফেলে জোরপূর্বকভাবে নাউজবিল্লা নিজের ছেলে মেয়ের প্রতি জুলুম অত্যাচার করে অর্থ নষ্ট করে কাজেই মদ যেটা যার মধ্যে মজা আছে যার মধ্যে মাদকতা রয়েছে নেশা রয়েছে এই সমস্ত নেশাকে আল্লাহ রব হারাম করেছেন কুল্লু মা আসকারা হারাম আল্লাহ নবন্য হালিসে বলেছেন মাল সম্পর্কে যা বেশি পান করলে মানুষের মস্তিষ্কেও নেশা হয়ে যায় বিকৃতি ঘটে সেই সমস্ত জিনিসের অল্পতম হারাম কাজে একজন মানুষ যদি পাঁচশো গ্রাম পান করে নাই তার অভ্যাস হয়ে যাওয়ার কারণে বিকৃতি হয় না সেজন্য কি বলবো তার জন্য হালাল না হারাম তার জন্যে হারাম এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর নবী আলিসালাম এই মদকে হারাম করে দিয়েছেন আর এই মদ এর কিনা এর বেচা এর সাক্ষী এর লেখা যত কিছু সব হারাম কাজে আজ মদের ব্যবসা নেশার ব্যবসা গাঁজা ভাং বিড়ি সিগারেট এগুলির ব্যবসা জমজমাট এই হারাম জিনিসের ব্যবসা করে অর্থ উপার্জন করে আবার হাজি সাহেব হজও করেন এটা কতটুক তার হজ হবে সেটা আমরা ভালো করে বুঝতে পারি ওয়ালমাইতা এবং মরে গেছে যে পশুটা সেটাও হারাম সেটার কেনা বেচা হারাম যার গোস্ত খাওয়া হারাম সেটা তো এমনিই হারাম বাকি যেটার গোস্ত হালাল মরে যদি যায় কোনো কারণে তাহলে সেটাকে ফেলে দিতে হবে তবে ক্ষেত্রে তার চামড়াটাকে খালিয়ে নিয়ে সেটাকে যদি পাকানো হয় সিস্টেমে তাহলে সেটা জায়েজ ব্যবহার করা এবং সেটাকে বিক্রি করা কারণ এর আগে আমাদের গেছে যে কাঁচা চামড়াকে পাকালে সেটা পবিত্র হয়ে যায় এবং এক্ষেত্রে যা হালাল পশু যার গোস্ত খাল সেক্ষেত্রে প্রযোজ্য যেগুলি হারাম পশু সেগুলিকে আপনি হাজারোবার যদি পাকান সেটা কিন্তু পবিত্র হবে না এটাই সঠিক মত ওয়াল খিনজির শুকুর শুকুর আল্লাহ রব্বুল্লা হারাম করে দিয়েছেন কাজী এই শুকুরের সব কিছু ওর যা আছে তার গোস্ত তার চর্বি তার পশম তার যা কিছু সবই জঘন্য নোংরা খাবিস এটার কোনোভাবেই এর ব্যবসা বাণিজ্য করা যাবে না আজ শুকুর আজ মানুষ পাল্টেছে এর ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে আমরা ভালো করে জানি যে এই নোংরা পশুর গোস্ত খেলে মানুষের শরীরে কিভাবে ক্যান্সার হয়ে ধুকে ধুকে মরে আজ সেটা আমরা ভালো করে জানতে পারছি আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন মনে রাখতে হবে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো ক্ষতি রয়েছে আর যাকে হালাল করে দিয়েছেন অবশ্যই জানতে হবে এর মধ্যে কোনো না কোনো উপকার রয়েছে আমি সেটা জানতে পারি আর না পারি আমার গবেষণাতে সেটা ধরা পড়ুক আর না পড়ুক মহানব্বুল আলমিন যা হারাম করলেন তাকে হালাল করে মানুষ যখন শুরু করেছে টেকনোলজির যুগে এ বিজ্ঞানের যুগে মেডিকেল সায়েন্সের উন্নতির যুগে আজ প্রমাণ হচ্ছে যে এগুলি কেন আল্লাহ হারাম করেছেন প্রমাণ হোক আর না হোক মহানব্বুল আলমিন ভালো করে জানেন এর মধ্যে কি ক্ষতি আছে আমি জানি আর না জানি আল্লাহ হারাম করে দিয়েছেন রাসুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআন ও সুন্না সেটি হারাম অতএব খিনজির বা শুকুরের কোনো প্রকার ব্যবসা বাণিজ্য চলবে না ওয়াল আসনাম এইভাবে মূর্তির ব্যবসা বাণিজ্য করা যাবে না কারণ এই মূর্তির মাধ্যমে আল্লাহর সঙ্গে আরেকজনকে পূজা করার উপাসনা করার এক ব্যবস্থা হয় যে বানাবে সেটাও যেমন নিষেধ এটাকে বিক্রি করবে বা এক্সপোর্ট ব্যাংক এটাকে অন্য দেশ থেকে নিয়ে এসে আপনার দেশে বিক্রি করবেন আজ দেখা যায় ইসলামী দেশে হলেও সেখানে মূর্তির ব্যবসা চলে ইব্রাহিম খৈরুল্লাহ আলহিসাম তার বাবা আজার মূর্তি বানাতো তাই তো তিনি ইব্রাহিম খলিল আলহিসাম বাবাকে এবং জাতিকে প্রশ্ন করেছিলেন যা নড়ে না চড়ে না যার কোনো ফায়দা নেই ক্ষতি মাটির এই সমস্ত জিনিসকে পূজা করো এটার মধ্যে কি ফায়দা রয়েছে তাই আল্লাহ নবী আলিসাল্লাম যে কোনো ধরনের মূর্তির ব্যবসা বাণিজ্যকে হারাম করে দিয়েছেন ফাকিল ইয়া রাসুল আল্লাহ আরাইতা সুহুম আল মেইতা আল্লাহ নবী আসরাতামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল যখন কোনো পশু মরে যায় ওর গোস্ত খাওয়া হারাম তবে ওর যেটা সুহুম যেটা চর্বি এটা সম্পর্কে কি এটা কি হালাল না হারাম কারণ এই চর্বি দিয়ে আমরা আমাদের নৌকাগুলিকে কি করি আমরা নৌকার উপরে এটাকে আমরা মেখে দিই যেমন আলকাতরা মাখা হয় এর মাধ্যমে চামড়াগুলিকে তেল মাখানো হয় ওয়াস্তাস বেহ নাস আর এই চর্বি গরম করে মানুষ তাদের বাতি জ্বালায় ফাঁকা হুয়া হারাম আল্লাহ নবী আসালাম বলেন না চলবে না যে পশু মরে গেছে তার চামড়া ব্যতিরিকে তবু চামড়াটাকে পাকা করার পরে তার গোস্ত তার মাংস তার যত কিছু এমনকি তার চর্বিটা এতগুলি প্রয়োজনের কথা সাবায়করাম বলার পরে বললেন সেটা হারাম সর্বপ্রকার মদ গাঁজা ভাং যাতে নেশা হয় এরপরে হারাম ঘোষণা করলেন মৃত্যু পশুর এর খাওয়া দাওয়া এর ব্যবসা বাণিজ্য হারাম এরপরে বললেন কি খিনজির শুকুর এর ব্যবসা বাণিজ্য চলবে না এরপরে বললেন মূর্তি যত প্রকার মূর্তি আছে এর ব্যবসা বাণিজ্য চলবে না সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে মরে গেছে পশুটা ফেলেই তো দিব ওর চর্বিগুলা যদি আমরা গলিয়ে আমাদের বিভিন্ন কাজে লাগাই এটা কি চলবে আল্লাহ বলেন না হারাম সুম্মা কাল রাসুল্লাহ সাল্লাহ ইন্দাদা আলেক এরপরে আল্লাহ নবী বললেন এই সময় কাতালাহুল ইয়াহুদ আলাইহিম জামালু সুম্মা সামানা প্রতি অভিশাপ আল্লাহ রহমত থেকে এরা বঞ্চিত এরা মখদুব আলেই এদের প্রতি আল্লাহ নারাজ আল্লাহ রব্বুল আলমিন যখন তাদের মৃত পশুর চর্বিকে হারাম করে দিলেন জামালু তারা চর্বি খাবে না চর্বিটাকে তারা আগুন দিয়ে গলালো গলানোর পরে সুম্মা বা এরপরে ওই চর্বিকে মানে গলিত চর্বিকে বিক্রি করে দিল বিক্রি করার পরে আকালু সামানা ওই টাকা তারা এবার তাদের বিভিন্ন প্রয়োজনে খাওয়াতে লাগালো হাদিসের বাকি অংশ আমরা একটি ছোট্ট বিরতির পরে পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেমন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দিগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় কাল সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah, wrong. Yeah. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ সুন্না ইচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম একটা হিলা একটা টালবাহানা একটা হালাল করে নেওয়ার ভিন্ন পন্থা তারা অবলম্বন করলো খাওয়া যখন যাবে না তাহলে একটা খাওয়াটাকে হালাল করার একটা পন্থা বানালো ওই চর্বিগুলাকে মৃত পশুর চর্বিগুলিকে গলিয়ে বিক্রি করলো বাজারে বিক্রি করে টাকাটা দিয়ে অন্য কিছু কিনে খেলো ওরা বলল তাদের যেটা হালাল করার পদ্ধতি ছিল যে আমরা তো মৃত্যু পশুর চর্বি খেলাম না আমরা খেলাম ওর বিক্রি করার টাকা দিয়ে তাহলে এটা হালাল হয়ে গেল আজও দেখা যায় অনেক মানুষ রয়েছে হারাম জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে হালাল করতে চায় মনে রাখতে হবে ক্ষেত্রে কোনো হারাম বস্তুকে কেউ যদি হারাম মনে করে খায় মদ পান করা হারাম খেলো হারাম জেনে যে কোনোভাবে শয়তানের বা নিজের ইমানি দুর্বল কারণে তাহলে সে একটা কবিরা গুণা করলো কিন্তু যদি সেটাকে হালাল মনে করে খায় তাহলে সে কুফুরি পাপ করলো না উজবিল্লা কারণ আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন তাকে কেউ যদি হালাল মনে করে তাহলে যদি নাও খায় তবু সে কাফের হয়ে যায় আল্লাহর নির্দেশকে অমান্য করার জন্যে তাহলে ইহুদিরা পলিসি করে একটা সামনা সামনে না খেয়ে একটু ঘাড় বাঁকা করে পিছন দিক থেকে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করলো আল্লাহ নবী আলিসালাম তাদের এই ধরনের তালবাহানা এই ধরনের ভিন্নভাবে হালাল করে নেওয়ার অপচেষ্টাকে আল্লাহর নবী আলিসালাম বললেন তারা আল্লাহর অভিশপ্ত তারা আল্লাহ তাদের প্রতি অভিশাপ বর্ষণ করুন তাহলে আজও আমাদের সমাজে দেখা যায় যে হারাম বস্তু নাম দিয়ে দাও হালাল এখন মদ হলো হারাম মদ যদি আমরা পেপসির ডিব্বার মধ্যে ঢুকাই নিয়ে পেপসির লেবেল লাগাই দিয়ে পান করি তাহলে কি হালাল হয়ে যাবে কখনোই হবে না এখন শরীয়তের নিয়মে জবাই না করে লিখে দিলাম লেবেলে যে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী জবা করা হয়েছে তাই কি হালাল হয়ে যাবে লেবেল দিয়ে তো হালাল হবে না বাস্তব দেখতে হবে জিনিসটা হালাল না হারাম কাজে আজ পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু হারাম জিনিসকে লেবেল লাগাই দেওয়া হচ্ছে হালাল করার জন্য এই লেবেল দিয়ে কিন্তু হালাল হবে না বরং এটা আরো মহা পাপে এটা পর্যায়ভুক্ত হয়ে যাবে আজ পৃথিবীতে বহু ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলিকে এক শ্রেণীর ওয়াজানা আলেমদের লেবেল দিয়ে হালালের ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে এর দিকে ধাবিত করা হচ্ছে এটা অত্যন্ত বড় অন্যায় আজ বহু ব্যাংকের মধ্যে সুদ কারবারি ব্যাংক ওইখানে লেখা হচ্ছে ইসলামিক ব্রাঞ্চ আর ইসলামিক ব্রাঞ্চে কিছু আলেমদের নাম দিয়ে ওই হারামটাকে কম বেশ করে দিয়ে হালাল বলে চালাই দেওয়া হচ্ছে ইহুদিদের এটা কাজ ইহুদিরা হারামকে হালাল করত তালবাহানা করে নিজেদের পলিসি খাটিয়ে এমন কাজ যারা করে তারা লানাত প্রাপ্ত যদি আপনার জ্ঞান বিবেক জানা বোঝা যদি কম থাকে আল্লাহর হালাল হারামে খবরদার পা বাড়াবেন না মুখ খুলবেন না লিখবেন না যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আপনি কনফার্ম না হতে পারবেন যেটা হালাল না হারাম আজ দেখা যায় সবাই মুফতি সাহ মাশাল্লাহ যে জিনিসটাকে রাবেতা আলামের ফতুয়া বোর্ড যে জিনিসটাকে সৌদি আরবের ফতুয়া বোর্ড যে জিনিসটাকে কুয়েতের ফতুয়া বোর্ড পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমদের বোর্ডে হারাম করে দেওয়া হচ্ছে ওই ব্যবসাটাকে দেখা যাচ্ছে যে কিছু আলেম আবার হালালের ফতুয়া দিয়ে দিচ্ছেন কিভাবে হালাল হয়ে গেল কেন হয়ে গেল কিভাবে আপনার হালাল করলেন এজন্যে আমি দর্শক শ্রোতাকে কথা জানিতে চাই যে আপনারা কখনোই ধোকায় পড়বেন না হালাল হারামের ব্যাপারটা আপনার সঙ্গে সম্পৃক্ত আপনাকে কেয়ামতের মাঠে উত্তর দিতে হবে আনমা আলিহি মিনাই একটা সাব তফিম আনফাক কোথা থেকে মাল উপার্জন করেছ কোথায় খরচ করেছ আয় হালাল ব্যয় হালাল দুইটা ঠিক থাকলে কেয়ামতের মাঠে পার হবেন আর যদি গড়বড় থাকে পার হওয়ার কোনোই চান্স নেই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে বন্ধুগণ এই হাদিসের দ্বারা আমরা যে সমস্ত জিনিসের ব্যবসা হারাম সেগুলি জানতে পারলাম এবং সেটাকে হালাল করার একটা কুমতলব এবং অন্য পন্থা অবলম্বন করা কত বড় জঘন্য সেটাও আমরা জানতে পারলাম এই হাদিসটি সবচেয়ে বিশুদ্ধ কিতাব বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا اختلف المتبايعان وليس بينهما بينة فالقول ما يقول رب السلعة আউ ইয়তারাকান রাহুল খামসা ও সাহুল হাকিম আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এটা শোনা কথা না এই কোথাও লিখা আছে বইপত্রে না বরং স্বয়ং যিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান প্রণয়ন করার যার অধিকার ছিল সেই আল্লাহ রাসুলের কাছ থেকে আবদুল্লাহ বিন মাসুদ সাহাবি স্বয়ং তিনি নিজ কানে শুনে বলছেন ইজাখতালাফ আল মোতাবায়ান যদি ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য দেখা যায় ক্রেতা বলছে যে না এত আমি টাকা দিতে চেয়েছি বিক্রেতা বলছে না এত টাকা দাম হয়েছিল বা এই সময়ে দিতে হবে বা এই কোয়ালিটির মাল দিতে হবে দুইজনের মধ্যে মত পার্থক্য হয়ে গেল ওলাই সেবাই না হোমা বাইগে না দুইজনের মধ্যে কোনো দলিল প্রমাণ পুঞ্জি নাই লিখিত কোনো প্রমাণ নেই কোনো সাক্ষীও নেই তাহলে দুইজনের মধ্যে যে ঝগড়া এখন হয়ে গেল ক্রেতা বলছে একটা বিক্রেতা বলছে আর একটা এই ক্ষেত্রে তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম ফাইসলা করে দিলেন ফালকাউল মায়াকুল ও রব্বুসিল এই পণ্যের যে মালিক অর্থাৎ বিক্রেতা বিক্রেতা যা বলবে তাই গ্রহণযোগ্য হবে কোর্টে ক্রেতা যা বলবে তা গ্রহণযোগ্য হবে না আও এত তারা কেন অথবা দুইজনে এই যে ব্যবসার যে তাদের চুক্তি হয়েছিল এটাকে দুইজনে রহিত করে দিবে নিবে না বিক্রেতা বলবে আমি বিক্রি করব না ক্রেতা বলবে আমি নিব না দুইজনে যার যার মতো পথ দেখে নিবে কিন্তু বিক্রি বা এই ব্যবসা সম্পন্ন হওয়ার জন্যে যদি এই ইখতলাফ থেকে মত থেকে আমরা বাঁচতে চাই তাহলে কোর্টে কার কথা গ্রহণযোগ্য হবে কাজী সাহেব কার কথার উপর নির্ভর করে দিবেন ফায়সলা করবেন সেটা হলো যার পণ্য অর্থাৎ বিক্রেতা তাহলে এক্ষেত্রে আমরা একটি সুন্দর চমৎকার আমরা নিয়ম পেয়ে গেলাম যে ক্রেতা বিক্রেতার মাঝে যদি কোনো কারণে দ্বিমত দেখা যায় তাহলে ফাইসালা আমরা কিভাবে করব। হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ আবু দাউদ নাসে তিরবিজ ইবনে মাজা ওয়াসাহুল হাকিম হাদিসটি ইমাম হাকিম সহি বলেছেন ওয়ান আবি মাসউদ্দিন আনসারি রাজি আল্লাহ তালান আন্না রাসুল আল্লাহ সাল্লামা না আন সামানিল খেলব ওয়ামাহরিল বাগি ওয়ানিল কাহেন আবু মাসুদ আনসির রাজিল তালানু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন আনসামানিল কাল্ব কুকুরের ব্যবসা আল্লাহ নবী হারাম করে দিয়েছেন আজ কুকুর বাজারে বিক্রিত হয় বা কুকুর কিনে মানুষ ঘরে নেয় কুকুর কেনাও যেমন জায়েজ নেই বিক্রি করাও জায়েজ নেই এক্ষেত্রে যে সমস্ত কুকুর ব্যবহার করা জায়েজ বাড়ি পাহারা দেওয়ার জন্যে আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্যে আপনার পশু পাহারা দেওয়ার জন্যে বা পশু শিকারের জন্যে এক্ষেত্রে যে সমস্ত কুকুর বাড়িতে রাখা জায়েজ এই ধরনের কুকুর কি তাহলে ব্যবসা করা যাবে ওলামাদের কেউ কেউ জায়েজ বললেও সঠিক মতে কুকুরের ব্যবসা বাণিজ্য করা যাবে না কাজেই কেউ কুকুর নিয়ে আসবে আমেরিকা থেকে আর নিজের দেশে বিক্রি করবে এটা শরীয়তে জাহেজ নেই যেটা হারাম সেটার ব্যবসা বাণিজ্য হারাম তাহলে আমাদের কুকুরের ব্যবসা হারাম হয়ে গেল অমাহারিল বাগি এইভাবে দেহ ব্যবসা করে কোনো নারী সে তার ইজ্জত আব্রু নষ্ট করে তার জীবনের সবচেয়ে মহামূল্য সম্পদ যা তার আব্রু তার অঙ্গ সেটাকে যদি অন্যের কাছে বিক্রি করে ইসলামের বৈধ বিবাহ নিয়ম ছাড়া তাহলে এর উপার্জন হারাম আজ নাউজবিল্লা পৃথিবীতে বেশ্যালয় খুলে দিয়ে এখন নাকি এটাকে বলে দেহকর্মী এদেরকে বেশ্যা বলা যাবে না বেশ্যালয় বলা যাবে না দেহকর্মীদের জায়গা নাউজবিল্লা এর নাম চেঞ্জ করে দিলেই কি হালাল হয়ে যাবে কখনোই না আজ যে মানুষরা এই নারীদের দেহ বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে এর লাইসেন্স দেয় এর নির্দিষ্ট জায়গা বৈধ করে দেয় তাদেরকে একটু ভাবা উচিত না যে যেই নারীদেরকে ওইখানে এই অপকর্মে লিপ্ত করা হচ্ছে এরা তো আমারই মার জাতি এরা তো আমারই বোনের জাতি এরা তো আমার মেয়ের জাতি এরা তো আমার ফুপু ফুপি খালা দাদি নানির জাতি কি করে মানুষ এত নোংরা তাদের রুচি হতে পারে যে এই অসহায় নারীকে তার দেহ ব্যবসা করে মানুষ তার অর্থ উপার্জন করে আল্লাহ নবী আলিসালাম বলে দিলেন এটা হারাম জাহিলিয়াতের যুগে এই ব্যবস্থাপনা ছিল আজও নতুন জাহিলিয়াতে এই ব্যবস্থা আজ করা হচ্ছে নাহুজবিল্লা কোন নারী বাধ্য হয়ে তার অভাবের কারণে যদিও কাউরি কাছে তার সেই দেহ বিক্রি করতে চায় তবু তা জায়জ হবে না বরং এদের এই ধরনের অবস্থা থেকে এই অবিচার থেকে এই অন্যায় হারাম গৃহীত কাজ থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিয়ে তাদের সুস্থ সুন্দর জীবন যাপনের এক সুন্দর ব্যবস্থাপনা করে নেওয়া সবার প্রতি ফরজ ও হলওয়ানিল কাহেন কাহেন মানে যারা ভবিষ্যৎবাণী করে দাগ কেটে চন্দ্র দেখে সূর্য দেখে রেখা বা বিভিন্ন ধরনের গণক যারা বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করে এই হবে ওই হবে তমুক হবে অমুক হবে এই ভবিষ্যৎবাণী যারা করে তাদের ইনকাম এটাও কি হারাম আজ দেখা যায় গণক যারা এরাও বিরাট পাহাড় গড়তেছে উপার্জন করে শরীয়তে মোহাম্মদীতে হারাম করে দেওয়া হয়েছে এক মুসলমান করতেছে আর এক মুসলমান ওখানে গিয়ে গণকের কাছে পৌঁছতেছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল আর ও যা বলল তা বিশ্বাস করলো তাহলে সে আবুল কাসেমের সঙ্গে কুফুরি করলো নাহজবিল্লা অন্য হাদিস তার চল্লিশ দিন কোন এবাদতই আল্লাহ কবুল করবেন না এত বড় অন্যায় কারণ ভবিষ্যতে কি হবে এর একমাত্র খবর রাখেন মহানব্বুল আলমিন এছাড়া এর খবর না কোনো নবী রসুল না কোনো ফেরিস্তা না কোনো বুজুর্গ আর না কোনো গণক কাজী হলওয়ানুল কাহেন জাহিলতের যুগে তারা ভবিষ্যৎবাণী করে কিছু মিষ্টি মিষ্টি খাইত তার মিষ্টি হোক আর অর্থ হোক তাহলে এই ব্যবসা যে আজ সমাজে প্রচলিত রয়েছে এটাও হারাম করে দিলেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাজেই কুকুরের ব্যবসা দেহ ব্যবসা নারীদের এবং গণকবাজি করে গণকের ব্যবসা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম এর দ্বারা উপার্জন যে করবে আর যারা খাবে তবে সম্পূর্ণ হারাম এ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে এই সমস্ত ব্যবসাকে সমাজ থেকে দেশ থেকে উঠাতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যা হারাম তা থেকে বাঁচার আর যা হালাল তা করার তৌফিক যেন আমাদেরকে দান করেন হারাম যেন আমাদের শরীরে এক বিন্দু পরিমাণে প্রবেশ না করে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত একনিষ্ঠভাবে একমুখী হয়ে দিক থেকে তাকে এক হবে থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক সন্দেহ এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম যেগুলি সুস্পষ্ট কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzaq Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন